পিস টিভি বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদা ওসলাত আলা মাল্লা নবিয়াবাদা সম্মানিত দর্শক মণ্ডলী আমরা সত্য মিথ্যা সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলাম ধারাবাহিকভাবে সত্য মিথ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় সত্যের ফলাফল জান্নাত সত্য মানুষকে জান্নাতের পথে নিয়ে যায় সত্য মানুষের মান সম্মান বাড়িয়ে দেয় মিথ্যে মানুষকে ধ্বংসের পথে নিয়ে যায় মিথ্যে মানুষকে সমাজে অপমান করে দেয় মিথ্যের ফলাফল হলো জাহান্নাম চিরদিনে মিথ্যে সমাজে দর্শনীয় ব্যাপার কোনো সময় মিথ্যে মানুষের জন্য কল্যাণকর ব্যাপার হয়নি আজও নয় তেয়ামাত পর্যন্ত কোনো দিনই মিথ্যে মানুষের জন্য কল্যাণ বহন করে না মিথ্যে কথা পরিহার করতে হবে মিথ্যে কথার ভয়াবহতা রয়েছে এটা দেখানোর জন্য বখারি মুসলিম থেকে একটি লম্বা হাদিস পেশ করছি তার মধ্যে একটি মিথ্যে কথার বিষয় রয়েছে আপনারা বিষয়টি লক্ষ্য করবেন সামরাইবনে জন্দুব রাজি আল্লাহ তালাহ বলেন সল্লাবেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম আকবালা আলায়না বেওয়াজেহি একদা রাসুল সাল্লাহ আলি সাল্লাম ফজরের সলাত আদায় করলেন এবং আমাদের মুখোমুখি হয়ে বসলেন তিনি মুখোমুখি হয়ে বসে বললেন হালরা আহাদুম মিনকুম আল্লাহ তা রুইয়ান গত রাতে তোমাদের স্বপ্নে কেউ কিছু দেখেছে কি রা আহাদুন কাসাহা কোনো সাহাবি কোনো স্বপ্ন দেখলে রাসুলের সামনে বলে দিতেন ফায়াকুলো মাশা আল্লাহ তালা তখন আল্লাহ রাসুল সেই স্বপ্নের তাবির করে দিতেন তিনি ফজরের সলাত আদায় করে আমাদের মুখামুখি বসলেই তিনি আমাদের কিছু জিজ্ঞাসা করতেন এবং স্বপ্নের বিষয়টি বললে তিনি তার তাবির করে দিতেন একদা তিনি আমাদেরকে জিজ্ঞাসা করলেন হাল রাহাদুম মিনকুম আল্লাহ আল্লাহ রুইয়ান গত রাত্রে তোমাদের স্বপ্নে কেউ কিছু দেখেছি কি কলনা আল্লাহ আমরা বললাম জি না গত রাতে আমরা স্বপ্নে কোনো কিছু দেখিনি তখন আল্লাহ রসুল বললেন ইন্নিরা তো আল্লাহ আল্লাহ তারাজুল লাইনে আমি গত রাত্রে দুইজন লোককে দেখলাম তারা আমার নিকটে আসলো ফা খাজা বে দাইয়া তারা আমার দুই হাত ধরল ফা রাজানি এলা আরজিন মুকাদ্দাসাতিন তারা আমার দুই হাত ধরে বায়তুল মুকাদ্দাসের দিকে টেনে নিয়ে যেতে লাগলো যেতে যেতে দেখি রাজুলুন জালেসুন একটা লোক বসে রয়েছে অরাজুলুন কায়েমুন আর একটা লোক দাঁড়িয়ে রয়েছে অফিয়া দেহি কাল্লুবুন তার হাতে রয়েছে একটা বাঁকা লহার লাঠি ইদখুলফি সিদকেহি লহার লাঠি সে তার মুখের ডান দিক দিয়ে ঢুকিয়ে দিচ্ছে ফা এসক্য সিদকাহ এরপর লহার লাঠি দিয়ে তার মুখের ডান দিককে চিরে ফেড়ে ফেলছে ওয়া ফালো গেহি লাখার এরপর লাঠিটা বের করে নিয়ে এসে মুখের বাম দিকে লাগাচ্ছে এবং ফায়সুক্য মুখের বাম দিককেও চিরে ফেড়ে ফেলছে ওয়াল তমে সিদ্ধ হাজা মুখের বাম দিক চিরে ফেলতে না ফেলতেই দেখা যায় ডান দিক ঠিক হয়ে গেছে ফয়াউদ ফা এসনম ইসলাহ আবারও ওই লাঠি ডান দিকে নিয়ে আসছে ডান দিককে আবার চিরে ফেলছে আবার বাম দিকে নিয়ে আসছে আবার মুখের বাম দিক এভাবে লহর লাঠি দিয়ে চিরে ফেলছে আল্লাহ রসুল বললেন মাহাজা একই দৃশ্য ব্যাপারটা কি এ কেন তখন তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন ফান তালাক না তা আমরা চলতে থাকলাম কিছু না বলেই চলতে চলতে চলে আসলাম দেখি একটা লোক চিত হয়ে শুয়ে রয়েছে অরাজলুন কায়েমন আর একটা লোক দাঁড়িয়ে রয়েছে অফিয়া দেহি ফেরতন সাকরা তার হাতে একটা বড় পাথর রয়েছে দাখো বেহি রাসাহ পাথর দিয়ে সে তার মাথাকে ভেঙে একবারে চৌচির করে দিচ্ছে ফাইজা যারা তাদা দাহাল হাজারো ফান্তালাকে লাইহে যখনই পাথরটা তার মাথার উপরে মারছে মাথা ভেঙ্গে চুরে একবারে খান খান হয়ে যাচ্ছে আর পাথরটি ছিটকে দূরে চলে যাচ্ছে ফায়ান্তালে কইলেই হে লেয়া খোঁজা হো ও পাথরটি আনার জন্য ওখানে যাচ্ছে পাথরটা নিয়ে আসার পূর্বে দেখা যাচ্ছে মাথা ঠিক হয়েছে যেমন ছিল তেমন ফাজারা বাহু আবার মারে আবার মাথা ভেঙে চৌচির হয়ে যায় পাথর ছিটকে দূরে চলে যায় আবার নিয়ে আসে আবার মারে আমি বললাম মা হাজা একই দৃশ্য ব্যাপারটা কি এমন কেন কালা ইনতালেক তারা দুজন বললেন চলতে থাকেন ফান তালাক না আমিও কিছু না বলে চলতে থাকলাম ফা আতাই না আলা নাকবিন মিশ্রিত তার নোরে আস্তে আস্তে চলে আসলাম একটা গর্তের পাশে গর্ত দেখি চুলহার মতো যার উপর দিক হচ্ছে সংকীর্ণ আর নিচের দিক হচ্ছে প্রশস্ত তা অক্কাদ তাহত নার তার ভিতরে ধাঁধা ধাঁধা করে আগুন চলছে ফাইজা ইরতাফাত ইরতাফাও কাদা জমিন হা যখন আগুন জোরে জ্বলে উঠছে তখন ওর ভিতরে যা কিছু আছে মনে হচ্ছে সব বের হয়ে পড়ে যাবে ওই যা খামেদাত রাজাও ফিহা আর যখন আগুনটা একটু কম হচ্ছে তখন সব ভিতরে চলে যাচ্ছে অফিহা রেজালুন অ নেশাউন ওরাতুন তাতে দেখি মহিলা এবং পুরুষ উলঙ্গ অবস্থায় জ্বলছে আগুনের সাথে ধাঁধা ধাঁধা করে জ্বলে উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে চলে যাচ্ছে আবার নিচে আসছে ফকুল তো আমি বললাম মা হাজা একই দৃশ্য কালা তারা দুইজন বললেন ইনতালেক চলতে থাকেন কিছু না বলে চলতে থাকলাম ফা আতায় না আল্লাহ নাহারিন মিন দামিন আস্তে আস্তে চলে আসলাম একটা রক্তের নদীর পাশে দেখে নদীতে শুধু রক্ত আর কিছু নাই রক্ত দিয়ে পরিপূর্ণ দেখি রক্তের নদীর পাশে একজন লোক দাঁড়িয়ে রয়েছে আর রক্তের নদীর মাঝামাঝিতে একটা লোক দাঁড়িয়ে রয়েছে যতবার লোকটা নদী থেকে উঠার চেষ্টা করছে ততবার লোকটা পাথরটা তার মুখের উপরে মারছে ফারাদ হাই সকানা এমনভাবে মারছে যে মারার কারণে যেখানে ছিল সেখানে চলে যাচ্ছে কুল্লামা আরা দায়া খরজা রামারাজল ফিফিহে ফারাদ দাহে শোকানা যতবারই উঠার চেষ্টা করে ততবারই মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দেওয়া হয় যতবার উঠার চেষ্টা করে ততবার তার মুখের উপরে পাথর মেরে তাকে রক্তের নদীর মাঝামাঝিতে করে দেওয়া হয় আমি বললাম মাহাজা একই দৃশ্য কালা তারা দুজন বললেন ইনতালেক চলতে থাকেন কিছু না বলে চলতে থাকলাম চলতে চলতে আতাই না আলা রাওজাতিন খাজরা চলে আসলাম একটা সবুজ বাগানের কাছে বাগান একেবারে গাছপালা সবুজ ঝকঝক ঝকঝক করছে অফিহা সাজারাতন আজিমা দেখি সেখানে একটা বিশাল বড় গাছ অফি আসলি সাজারাতে সাইখন হাওলাহ আমন নাসে সে গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছে তার সামনে দেখি অনেক বাচ্চা ছেলে অরাজুলুন কারিবুন মিনার সাজারাতে আর গাছ থেকে একটু দূরে একটা লোক দেখলাম ফিয়াদে হিকাল্লবুন তার হাতে একটা লহার লাঠি রয়েছে ইউকে দহা সে লহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে ফাসায়দ আবিয়া সাজারা তারা দুইজন আমাকে নিয়ে গাছের উপর দিকে চলে গেল ওয়াদ খালানি দাঁড়ান একটা ঘরের মধ্যে ঢুকিয়ে দিল মা রাইতো আহাসানা কাত্ত আমার জীবনে জিন্দেগিতে এত সুন্দর ঝকঝকে টকটকে ঘর কোনোদিন দেখিনি অফিহে রেজালুন অনেসাউন ও সিবিয়ান তাতে দেখি যুবক আছে নারী আছে পুরুষ আছে বৃদ্ধ আছে সব শ্রেণীর মানুষ আছে তারা দুজন আমাকে সে ঘর থেকে বের করে নিল ফসায় দাবিয়া সাজারাতা গাছের আরও উপর দিকে নিয়ে চলে গেল ও আধখালানি দাঁড়ান নিয়ে গিয়ে আর ঘরে প্রবেশ করিয়ে দিল হে আহাসন মিনহা এই পরের ঘরটি আগের ঘরের চেয়ে অনেক সুন্দর অনেক টকটকে ঝকঝকে বেশি আগের ঘরের চেয়ে কত বেশি তা বিবরণ দেওয়া সম্ভব নয় এত সুন্দর এত টকটকে ঝকঝকে অফিহে শায়খন শাবন তাতে দেখি বৃদ্ধ মানুষ রয়েছে আর যুবক মানুষ রয়েছে এখানে কোনো বাচ্চা ছেলে মেয়ে নেই এখানে কোনো মহিলা নেই শুধুমাত্র দুই শ্রেণীর মানুষ রয়েছে ফাকুলতুল্লাহমা আমি তাদের দুইজনকে বললাম কাদ্দাউ তুমানি আল্লাহ এলাতা তোমরা দুইজন আমাকে দীর্ঘ সময় ধরে এভাবে ঘোরালে ফাহ বেরিনি আমার আয়ত তোমরা দুজন আমাকে বলো এগুলো আমি কি দেখলাম কালা নাম তারা দুইজন বলল ঠিক আছে সব বলে দেব আপনি এতক্ষণ পর্যন্ত কি দেখলেন অমর রাজুল ইশাক্য সিদ্ধহু ওই যে প্রথমে দেখলেন যার মুখকে লহার বাঁকা লাঠি দিয়ে চিরে ফেলা হচ্ছে রাজুলুন কাদ্দাব ও মিথ্যা কথা বলত সে মিথ্যা কথাগুলিকে আকাশে ছড়িয়ে দেওয়া হতো ইফলবিহি এলাইমিল কেয়ামা যে অবস্থায় আপনি দেখলেন এই অবস্থা তার সাথে করা হবে কেয়ামাত পর্যন্ত কেয়ামাত পর্যন্ত তার মুখের দুই দিককে চিরে ফেলা হবে ফেড়ে ফেলা হবে লহার বাঁকা আঁকড়া লাঠি দিয়ে সম্মানিত দর্শক মণ্ডলী যে মিথ্যে বিষয়টি কত জটিল মিথ্যা পরিহার করুন মজাক করে হলেও যারা মিথ্যার আশ্রয় নিচ্ছে তাদের মুখ চিরে ফেলা হবে তাদের মুখ ফেড়ে ফেলা হবে আর চিরতে থাকবে থাকুন কেয়ামাত পর্যন্ত যতদিন পর্যন্ত বিচার না হচ্ছে বিচারের পরে জাহান্নামা হতে পারে বিচারের পরে জান্নাত হতে পারে তবে পরিস্থিতি যা বোঝা যাচ্ছে তাতে এমন মানুষের জন্য জান্নাত নয় এমন মানুষ যাবে জাহান নামে মিথ্যা কথার ফলাফল হলো জাহান্নাম এবং মিথ্যা কথাটাকে আকাশ পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয় সারা পৃথিবীর সব জায়গাতে মিথ্যা কথাকে ছড়িয়ে দেওয়া হয় মানে ওর মিথ্যার একটা প্রভাব প্রতিক্রিয়া সবার উপরে চলে যায় সম্মানিত দর্শক মন্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন এরপরে আপনাদের সাথে আবারও গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম Allah আল কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তারও সাধারণ উদাহরণ প্রতি বুধবার রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে ইস টিভি বাংলায় Saturdays provide. In Britain, we are facing one big problem that are you Muslim or British? the space to talk. In India, back home, they ask, are you a Muslim first or Indian first? And we Muslims should know how to reply, how to turn the tables over. The place to knock. Why Trinity cannot be regarded in that sense? Father, Son and Holy Spirit. The opportunity to ask. But even if we agree that what the Christians say, that he was crucified, So if Jesus Christ, peace be upon him, died for three days, who controlled the world? That means even God died. The freedom to unmask. So there are various ways which we can prove the argument yeah, to be wrong. দেখুন ডক্টর জাকিরের সঙ্গে আলাপ করি প্রতি শনিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ইমান সত্যবাদিতা উত্তম চরিত্র সম্প্রীতি ও ভালোবাসা একজন আদর্শ মমিনের ভূষণ এ সম্পর্কে আমাদের প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের শিক্ষাসমূহ কি শেখ হারুন হুসেন একজন আদর্শ মুসলিমের পরিচয় জানতে হলে দেখুন আমাদের প্রোগ্রাম চল্লিশ হাদিস গ্রন্থের ধারাবাহিক তার সমূহ নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের চল্লিশ হাদিস পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আপনারা গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি ঝাজাকমুল্লা খায় আল্লাহ আপনাদের ইহকাল পরকাল কল্যাণ করুক আল্লাহ আপনাদের জান্নাতবাসী করুক আল্লাহ আমিন আমরা বলছিলাম মিথ্যা কথার ভয়াবহতা কত কঠিন যারা মিথ্যা কথা বলবে তাদের এই মিথ্যা কথাটা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে তার মানে মিথ্যার প্রতিক্রিয়া সমাজের উপরে ছেয়ে যাবে এবং তার বিচারের দিন পর্যন্ত তার মুখের দুই দিককে চিরে ফেলা হবে এটা হতেই থাকবে বিচারের পরে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে আমরা যেগুলি পরের বিবরণে দেখলাম আমরা একটু সংক্ষিপ্ত বলে দিই পরের বিবরণে দেখলাম যে একজন মানুষের মাথাকে পাথর দিয়ে চৌচির করা হচ্ছে তিনি হচ্ছেন আলেম কোরআন হাদিস শিক্ষা অর্জন করেছিলেন কিন্তু ওকে যে আমল করতে হবে সে তা করেনি এই জন্য তাকে এইভাবে চিত করে ফেলে দেওয়া হয়েছে এবং পাথর দিয়ে তার মাথাকে ভেঙে চৌচির করে দেওয়া হচ্ছে আপনি যে অবস্থা দেখলেন এটা কেয়ামত পর্যন্ত হতে থাকবে আল্লাহ সামাদ আল্লাহ তুমি রহম করো বিশেষ করে তুমি আলেমদের রক্ষা করো আলেমদেরকে সমতি দান করো তুমি তাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করো তাদেরকে রাতে তাহাজুদ পড়ার তৌফিক দান করো আল্লাহ তারা যেন আমল করে পরকালের সফলতা অর্জন করতে পারে এই তৌফিক দান করো আল্লাহ তারপরে যে আপনি দেখলেন গর্তের মধ্যে পড়ে আছে নারী পুরুষ উলঙ্গ অবস্থায় আর আগুনে ধাঁধা ধাঁধা করে জ্বলছে একবার উপরে চলে যাচ্ছে একবার নিচে আসছে তারা হচ্ছে ব্যভিচার ব্যভিচার যারা দুনিয়াতে অশ্লীল কাজে লিপ্ত হয়েছিল তাদের এই শাস্তি তে আমার পর্যন্ত এটা হতেই থাকবে তারপরে জাহান্নাম জান্নাম এরপরে যে আপনি দেখলেন একটা লোক রক্তের নদীতে পড়ে আছে পাশ থেকে একজন পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দিচ্ছে এবং নদীর মাঝামাঝিতে করে দিচ্ছে এ হচ্ছে সুদখর যারা সুদ খাবে তাদের এটা হতে থাকবে বিচারের দিন পর্যন্ত পরে জাহান্নামও হতে পারে জান্নাতও হতে পারে এরপরে যে আপনি দেখলেন সবুজ বাগান বিশাল একটা গাছ সে গাছের পাশে একজন বৃদ্ধ মানুষ বসে আছেন ইনি হচ্ছেন ইব্রাহিম আলাই ইসলাম তার পাশে যে ছেলেগুলি দেখলেন এগুলি হচ্ছে সাধারণ মানুষের ছেলে মেয়ে যারা প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্বেই মারা গেছে এরা সবাই জান্নাতে যাবে এরপরে যে আপনি দেখলেন একজন লোক লহার লাঠি দিয়ে আগুনকে উত্তেজিত করছে সে হচ্ছে জাহান নামের মালিক আল্লাহ তালা তাকে এই কাজে লাগিয়েছেন জাহান নামের মালিক জাহান নামের আগুনকে উত্তেজিত করছে এরপরে যে আপনি প্রথম ঘরে প্রবেশ করলেন সেই ঘরটা হচ্ছে দাওরা আম্মাতিল মেনিনা সাধারণ মানুষের ঘর যারা সাধারণ জান্নাত পাবে তাদের এটা ঘর আর যাদেরকে দেখলেন তারা হচ্ছে সাধারণ মানুষ পুরুষ আছে নারী আছে বৃদ্ধ মানুষ আছে ছেলে আছে মেয়ে আছে সর্ব ধরনের মানুষ এরপরে যে আপনি এখন দেখলেন যাদের থেকে এখন বের হলেন সেটা হচ্ছে দারুসহদায় শহীদদের ঘর সেখানে শুধু দেখলেন যুবক মানুষ আর বৃদ্ধ মানুষ আর এই যে আমি আপনার ডান হাত ধরে আছি আনা জিব্রাইল আমি হচ্ছি জিবলাইল আর এই যে আপনার বাম হাত ধরে আছেন ইনি হচ্ছেন মেকাইল ফরফরা আসাক আপনি একটু আপনার মাথাটা উপর দিকে করেন ফরাফতর আসি আমি আমার মাথাটা উপর দিকে করলাম ফয়জাম ইসলুজুল্লাহ মাথা উপর দিকে করে দেখি খুব সুন্দর টকটকে ঝকঝকে ঘর কালা দা কামান ছিল কা তারা দুজন বলল এটা আপনার ঘর তখন আমি বললাম আধখোলো মানসিলি তাহলে আপনারা ছেড়ে দেন আমি আমার ঘরে ঢুকে যাই জি না আপনি এখন প্রবেশ করতে পাবেন না আপনার বয়স শেষ হয়নি যখন আপনার বয়স শেষ হয়ে যাবে তখন আপনি এই ঘরে চলে আসবেন বোখারি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা আপনাদেরকে বোখারির একটি হাদিস শোনাচ্ছিলাম যার একটি অংশ হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ মিথ্যে কথা যারা মিথ্যে কথা বলছে তাদের মুখকে এইভাবে লহার লাঠি দিয়ে চিরে ফেলা হবে এবং চিরতে থাকবে ফেরেস্তাগণ কেয়ামাত পর্যন্ত এরপরে জাহান্নম হতে পারে এরপরে জান্নাত হতে পারে এরপরে দেখুন আপনাদেরকে আমরা মিথ্যার ফলাফলে আরও কথা শোনাই মিথ্যে যে মানুষের কত বিপদ ডেকে নিয়ে আসে মিথ্যে যে মানুষের কত ক্ষতি করে তা বলা যায় না এই জন্য রাসুল সাল্লাহ সাল্লাম মহিলাদের উপরে বিশেষ করে সতী সাধ্যী নারীর উপরে মিথ্যে অপবাদ লাগাতে খুব কঠিনভাবে নিষেধ করেছে আবু হরাইরা রাজিয়াল্লাহ তালাহ বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন ইজতা নেবু আসাবাল মবে কাত তোমরা সাতটি ধ্বংসাত্মক জিনিস থেকে বেঁচে থাকো এই সাতটি কাজ করলে মানুষের ধ্বংস হবেই মানুষের ধ্বংস অনিবার্য তার এক নম্বর কাজটি হচ্ছে আল এশরা কবিল্লা আল্লাহর সাথে শেরেক করা দুই নম্বর কাজ হচ্ছে কাতুলুন নফস আল্লাদি হারম আল্লাহ তালা মানুষকে হত্যা করা যেটা আল্লাহ তালা হারাম করে দিয়েছে অসেহের জাদু করা জাদুটনা শিখা বিশ্বাস করা এই কাজ যদি মানুষ করে তাহলে ফলাফল জাহান্নাম তার ধ্বংস অনিবার্য এরপরে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বললেন আকলুর রেবা সুদ খাওয়া সুদ খেলে মানুষ ধ্বংস হবেই এরপরে তিনি বললেন আকলো মালিল এতিম এতিমের মাল ভক্ষণ করা তারপরে তিনি বললেন জাহাব যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া যুদ্ধের মাঠ থেকে যে পালাবে তার জন্য ধ্বংস সুনিশ্চিত এরপরে যেটা রাসুল সাল্লাহ সাল্লাম বললেন সেটাই হচ্ছে গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে কাজফুল মোহসানাতিল মোকমিনাতিল গাফেলাত কেউ যদি সতীসাধ্যী বেখিয়াল নারীর উপরে মিথ্যে অপবাদ লাগাই তাহলে তাকে জাহান নামে যেতে হবে মিথ্যে অপবাদ লাগিয়ে কেউ জান্নাতে যাবে এটা নয় তাহলে তাকে এই পথ থেকে তোবা করে ফিরে আসতে হবে আপনারা জানেন আয়েসারা জিয়াল্লাহ তালা আনহার ইফকের ঘটনা তার উপরে মিথ্যে তোহমাত লাগানো হয়েছিল মিথ্যে অপবাদ লাগানো হয়েছিল জিয়াল্লাহ তালানহা এক যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন সে যুদ্ধে অংশগ্রহণ করার পরে রাসুলের সাথে আসছিলেন অর্থাৎ আল্লাহ রাসুল তার স্ত্রীকে নিয়ে গেছিলেন সেই যুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করা মানে রাসুল সাল্লাহ সাল্লাম তার স্ত্রীকে নিয়ে গেছিলেন সেই যুদ্ধে সেই যুদ্ধ থেকে তিনি ফিরে আসছিলেন এক জায়গাতে তারা অবতরণ করে কিছুক্ষণ সময় অপেক্ষা করছিলেন এই সময়ে আল্লাহ রসুলের সাহাবিগণ আয়েসার হাওদাসটি নিয়ে চলে যায় উঁটের ওপরে উঠিয়ে আয়েসা ছিলেন কি না হাওদাজে এটা তারা খেয়াল করেননি আয়েসা জি আল্লাহ তালানা গেছিলেন এক প্রয়োজনে তিনি প্রয়োজন সেরে এসে দেখছেন যে মানুষ নেই সব চলে গেছে তিনি চিন্তা করলেন যে আমি এখন কোথাও না গিয়ে এখানেই থাকি তাহলে যারা আমাকে খুঁজবে তারা সহজেই খুঁজে পাবে কিছুক্ষণ পরে সাফরিনে মত্তাল আমার সামনে এসে বলল ইন্নারিল্লাহে ওইনে ইলাইহের আজেও এরপরে উঁটটি বসালো আমি উঁটের ওপরে উঠে বসলাম তিনি লাগাম ধরে নিয়ে চলে গেলেন আমাকে বাড়িতে আল্লাহর কসম তিনি শুধু উঁটটি বসতে বলেছেন আমাকে তিনি কিছু বলেননি আমাকে তিনি এ কথাও বলেননি যে আপনি উঁটের ওপর উঠে বসুন দীর্ঘ সময়ে তিনি আমার সাথে কোনো কথাই বলেননি কিন্তু যারা মুনাফেক যারা মৃত্যুক যারা সমাজকে কলুষিত করে যারা সমাজের পরিস্থিতিকে ধ্বংস করে তাদের চরিত্র দেখেন তারা আয়েসার নামে অপবাদ ছড়িয়ে দিল যে এই দেখো আয়েশা অমুকের সাথে অন্যায় জড়িয়ে পড়েছে নইলে তিনি তার সাথে কেন এই কথা ছড়িয়ে গেল ওই সময়তে আয়েসার জিয়াল্লাহ তালানহা ছিলেন তার খালার বাসায় তার খালা সহ তিনি গেছিলেন বাইরে প্রয়োজনে আসার সময়তে তার খালা কাপড় পায়ে বেঁধে পড়ে গেলেন তখন পড়েই বললেন মেস্তা ধ্বংস হোক মেস্তা ধ্বংস হওয়ার কথা শুনেই আয়েশা আল্লাহ তালা খেপে উঠলেন বলেন কি আপনি মেসটা ধ্বংস হবে মানে একজন বদরের যুদ্ধে উপস্থিত হওয়া স্বাভাবিক ধ্বংসের কথা বলছেন কেন তখন তার খালা বললেন তুমি কি জানো কি ঘটনা ঘটেছে কি ঘটনা ঘটেছে আমি তো কিছু জানি না তোমার নামে মেস্তা বদনাম ছড়িয়েছে তুমি নাকি সাফওয়ান ইবনে মহত্তালের সাথে অন্যায় লিপ্ত হয়েছ এ কথা বলে বেড়াচ্ছে আরও সবাই বলছে নওয়াজ আলিক ইন্দালিল্লাহ আইস তালা আনহা বললেন এই কথা কি আমার পিতামাতা জানেন হ্যাঁ জানে এই কথা কি আল্লাহ রসুল জানেন হ্যাঁ জানেন তখন তিনি বললেন ঠিক আছে তাহলে আমি আর এখানে থাকবো না আপনি আমাকে আমার মায়ের কাছে রেখে আসেন এ বলে তিনি তার পিতামাতার কাছে চলে আসলেন আল্লাহ রসুল মাঝে মধ্যে সাক্ষাৎ করতে আসেন বলেন আয়েশা কেমন আছো এই কথা বলে চলে যান আয়েসা রাজি আল্লাহ তালা আঁচ করতে পারেন যে তিনি তো আমার কাছে এইভাবে আসেন না তিনি আমার পাশে এসে বসে অনেক কথা বলেন অনেক কিছু জিজ্ঞাসা করেন কিন্তু এখন তো তিনি এইভাবে জিজ্ঞাসা করেন না তিনি খালি বলেন কেমন আছো এই কথা বলে চলে যায় একদিন তিনি আমাকে বললেন আয়সা তুমি যদি এ অন্যায় করে থাকো তাহলে বলো অন্যায় করেছি তখন আয়েশা রাজিয়াল্লাহ আল্লাহ তালানহা বললেন আল্লাহ রসোল আজকে যদি আমি বলি হ্যাঁ করেছি তাহলে মিথ্যা হবে সত্য আর যদি বলি না তাহলে জনগণ বলবে করে বলছে না আমি আপনাকে বলছি আজ আমার ধৈর্য হচ্ছে ইসবের পিতার ধৈর্যের মতো ইসবের পিতা যেমন ধৈর্য ধারণ করেছিল ইসবকে হারিয়ে দিয়ে আমিও তেমন ধৈর্য ধারণ করছি আল্লাহ তুমি আমাকে ইসবের পিতার ধৈর্যের মতো ধৈর্য প্রদান করো সম্মানিত দর্শক মণ্ডলী আমাদের সময় শেষ হওয়ার কারণে বিষয়টির মাঝামাঝিতে ছেড়ে দিতে হলো ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ কথা বলবো আপনারা অবশ্যই শোনার চেষ্টা করবেন সুবানাক আল্লাহ হামদেকা আশহাদ আল্লাহ ইলাহ ইল্লান তাস্তাক গত বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিম মাদানি আর আপনারা দেখছেন পিস টিভি বাংলা ডক্টর জাকিরের আন্তরিক বার্তা শত্রুকে জয় করুন ঘৃণা এবং শত্রুতার মাঝে শত্রুকে জয় করার কৌশল আমাদের দয়ালু আল্লাহ বলে দিয়েছেন পবিত্র কোরআনে সুরা ফুসিলাত সুরা নম্বর একচল্লিশ আয়াত নম্বর চৌত্রিশ হে নবী ভালো আর মন্দ কখনো এক হতে পারে না তুমি ভালো দিয়ে মন্দকে প্রতিহত করো তাহলে তুমি দেখবে যে যারা তোমার বিরোধিতা করে তারা তোমার পরম বন্ধু হয়ে গেছে শত্রুকে পরাজিত না করে বরং জয় করুন তাদের হৃদয় এবং মনকে জয় করুন বাংলা মানবতা সমাধান